হয় আর যে হাদিসটি সাহাবির বাণী সেটাকে মৌকুফ হাদিস বলা হয় আর যে বাণীটি তাবেই সাহাবিদের যারা ছাত্র তাদের হাদিসকে বলা হয় মাকতু হাদিস এক্ষেত্রে আমরা বলবো যে টিড্ডি বা পঙ্গপাল এটা আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে আজাব হিসাবে এই দুনিয়ায় প্রেরণ করা হতো আবার রহমত দায়া হিসাবেও প্রেরণ করা হতো আর মাছ আল্লাহ রবুল্লা আলমিনের একটা সৃষ্টি এই পৃথিবীতে এক ভাগ জল তিন ভাগ পানি পানির মধ্যে মহান রব্বুল আলমিন কত ধরনের মাছ কত ধরনের পশু কত ধরনের কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আজ পানির গর্ভে আমরা অল্প কিছু জানি আজ আধুনিক যুগে বিজ্ঞানের যুগে এ টেকনোলজির যুগে পানির মধ্যে যে কত কিছু রয়েছে যেটা আমরা আজকে জানতে পারছি তাহলে বুলা আলমিন আমাদের জন্য হালাল করে দিলেন টিড্ডি একটা পঙ্গপাল এটাকে মরে গেলেও আমরা খেতে পারবো জবাই করার প্রয়োজন নেই কারণ এর প্রবাহিত কোনো রক্ত এর ভিতরে পাওয়া যায় না একভাবে মাছ যদি মারা যায় তাহলে এর আগে আমরা পড়েছি যে তো সাগরের যে মৃত্যু বা মরে যাওয়া পশু তার মধ্যে মাছ সবচেয়ে বেশি এটা আমাদের জন্য হালাল তাহলে আমাদের এই যে সুস্বাদু মাছ এই মাছে আল্লাহ রব আমাদের হালাল করে দিলেন এই যে সুস্বাদু মাছ আমরা খেয়ে কত মজা পাই এই মাছে কত প্রোটিন এই মাছ মহানব্বুল আলমিনের এক নেমাত এটা আমরা সুক্রিয়া আমাদের করতে হবে এরপরে যেটা আমরা জানছিলাম যে রক্তর মধ্যে দুইটি জিনিস হালাল একটা হলো কলিজা আর একটা হলো কি তিল্লি যেটা লাল রঙের সাধারণত ভুড়ির সঙ্গে পশুর থাকে আমরা এই দুটাকে আল্লাহ হালাল করে দিলেন তাহলে এখানে আমরা জানি যে মহান রব্বুল আলমিন কোরআনুল করিমে বলছেন তোমাদের প্রতি মৃত পশু পাখি এবং রক্তকে হারাম করে দেওয়া হলো এই আয়াত থেকে আমরা বুঝি যে টিড্ডিও যদি হয় মাছও যদি হয় যে আপনার রক্ত যেহেতু হারাম সেটা কলিজা এবং তিল্লি যাই হোক না কেন এটা হারাম কিন্তু হাদিসের দ্বারা বুঝতে পারলাম জয়ের থেকে এর হুকুম ভিন্ন মরে গেলেও মাছ আমাদের জন্য হালাল বরং পানির যে কোনো পশু যদি মারা যায় সেটা যদি আমরা শিকার করতে গিয়ে আমাদের কাছে এসে মারা যায় জবাই করার আগে অথবা মরে গিয়ে নদীতে ভাসে অথবা কোনো পাড়ের মধ্যে সৈকতে সেটা যদি পানির ঢেউ ফেলে দেয় সেটা আমাদের জন্য জবাই ছাড়াও আমাদের কি খাওয়া হালাল আমাদের জন্য ইনশা আল্লাহ এটা আমাদের জন্য কত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 জুস হোক এর মধ্যে যদি মাছি পড়ে যায় তাহলে কি করব আমরা আল্লাহ নবী আসালাম বলে ফালিয়াক মিস হোক ওই মাছিটা ওই পানীয় বস্তুর মধ্যে ডুবাই দিতে হবে না ডুবিয়ে ফেলা যাবে না এরপরে কি করতে হবে সুম্মাল এরপরে ডুবিয়ে মাছিটাকে ফেলে দিতে হবে কারণ ফাইন্না ফি আহাদি জানা হাইদা মাছির দুইটি ডানার একটি ডানার মধ্যে অসুখ রয়েছে বিমার রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে জীবাণু রয়েছে অফিল আখারে শিফা আর ওই যে কেউ বলেছে যে বাম ডানাতে এই রোগটা রয়েছে আর ডান ডানার মধ্যে এর চিকিৎসা রয়েছে তাহলে এক ডানার মধ্যে তার অসুখ রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে জীবাণু রয়েছে ওই জীবাণুর ওষুধ তার অন্য ডানার মধ্যে রয়েছে যখন আমরা ডুবাই দিলাম পানির মধ্যে বা পানির বস্তুর মধ্যে রোগের সঙ্গে বা বিমারির সঙ্গে জীবাণুর সঙ্গে তার ওষুধটাও চলে আসলো এরপরে যদি সেটা পান করে তার ওই ব্যক্তি মাছির যে পড়ে যাওয়া পানীয় বস্তু পান করলে তার আর কোনো অসুখ হওয়ার আর কোনো কি থাকবে না আর কোনো আশঙ্কা থাকবে না হাদিস ইমাম বুখারি বর্ণনা করেছেন ও আবু দাউদও বর্ণনা করেছেন আবু দাউদের বর্ণনায় একটু অতিরিক্ত রয়েছে ওয়া ইন্নাহু ইয়াত্তাকি বিজানাহিল্লাযী ফীহি দা মনে রাখতে হবে মাছির যে দানাতে বিমার রয়েছে জীবাণু রয়েছে ওইটাকে পানির মধ্যে ডুবাবের চেষ্টা করে কেউ কেউ বলেছে যে বাম দানা ওইটাই আগে পানির মধ্যে ওইটা দিয়ে সে ভাসতে চায় বা ওইটাই আগে প্রথমে ওই পানীয় বস্তুর মধ্যে সে কি করে লাগিয়ে দেয় মনে রাখতে হবে যে মাছি তার রোগ জীবাণু ছড়াবের জন্য আমাদের পানীয় বস্তুতে বসে তার রোগটাকে ছড়িয়ে দিয়ে সে ভেঙে দিতে চাইবে যদি পড়ে যায় কারণ সে কিন্তু দুইটাই লাগাবে না সে লাগাবে একটা যেটার মধ্যে অসুখ রয়েছে বিমার রয়েছে জীবাণু রয়েছে এর মাধ্যমে সে আমাদের রোগ জীবাণু ছড়িয়ে আমাদের জীবনকে আশঙ্কিত করে দিবে কঠিন করে দিবে এই জন্য প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে কি শিখালেন শিখালেন যে ওই পানির মধ্যে মাছি ডুবিয়ে ফেলে দাও তাহলে রোগের সঙ্গে ওষুধও চলে আসলো এর মানে এই না যে পানিটা আপনাকে পান করতেই হবে আপনি পানি যদি রুচি না হয় ফেলে দেন এজন্য কোনো যায় আছে না কিন্তু এমনও তো অবস্থা হতে পারে যে আপনার কাছে এক গ্লাস পানি রয়েছে অল্প পানি রয়েছে ওর মধ্যেই মাছি পড়ে গেছে এক্ষেত্রে আপনি কি করবেন এখন তো ফেলে দিলে আপনি তৃষ্ণায় মারা যাবেন তাহলে এটা একটা শিক্ষা দিলেন বন্ধুগণ এই হাদিস থেকে আমরা চমৎকার কয়েকটা জিনিস শিখতে পারি প্রথমত এই হাদিসটা রাসুল সাল্লাহ সাল্লাম যে তিনি একজন নবী এবং রাসুল আখেরি নবী এটার রসালাতের তার নবুয়াতের এক বহির প্রকাশ কারণ কিভাবে যিনি কোনোদিন মাছি দিয়ে গবেষণা করেন নাই এই মাছির কি জীবাণু রয়েছে আর কি এর মধ্যে ওষুধ রয়েছে কোন মেডিকেলে লেখাপড়া করে তিনি এর শিক্ষা গ্রহণ করেন নাই তারপরও তিনি কিভাবে জানতে পারলেন কারণ বর্তমান বিজ্ঞান আধুনিক বিজ্ঞান টেকনোলজি এই মাছিকে পরীক্ষা করে দেখেছে সত্যি মাছির একদানার মধ্যে রোগ রয়েছে জীবাণু রয়েছে আর ওই জীবাণুর চিকিৎসা তার অন্য ডানার মধ্যে রয়েছে অন্য কোথাও তার চিকিৎসা নেই তাহলে এই যে এক মেডিকেল সায়েন্সের এক সূক্ষ্ম এক কথা উম্মদকে জানিয়ে দিলেন যিনি লেখাপড়া করেন উম্মি নবী যিনি এই পৃথিবীর কোন শিক্ষকের কাছে কোন প্রতিষ্ঠানে তিনি শিক্ষা লাভ করেন নাই যার শিক্ষক স্বয়ং মহানব্বুল আরামিন সেই মহানব্বুল আরামিন তাহলে বোঝা গেল যে এই তথ্য যিনি দিতে পারেন এই তথ্য তার কাছ থেকে শিখেছেন যিনি আমাদের মহানব্বুল আরামিন তাহলে এর দ্বারা তার নবুয়াত ও রেসালাতের এক সুন্দর প্রমাণ আমাদের কাছে চলে আসে এছাড়া আমরা এই পানির অধ্যায়ে যেটা এই মাছির কথা আলোচনা করে আমরা জানতে পারলাম যে মাছি যদি কোনো পানিতে বসে যায় সাধারণত আমরা জানি মাছি নোংরা জায়গাতে বসে কিন্তু যদিও সে নোংরা ঝেড়ে ফেলে বা খেয়ে ফেলে বা তার অবস্থিত কিছু থেকেও যায় আর ওই মাছি যদি কোনো পানিতে বা পানি অবস্থিতে বসে তাহলে সেই পানি নাপাক বা অপবিত্র হয়ে যায় না এখানে বন্ধুগণ আরো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা অসুখের জন্য তার চিকিৎসাও দিয়েছেন এই জন্য আল্লাহ নবী আলিসালাম সুন্দর করে হারিসে বলে দিয়েছেন মা আংজার আল্লাহ এমন কোন অসুখ বিমার বা ব্যাকটেরিয়া বা জীবাণু এই দুনিয়া আল্লাহ প্রেরণ করেন না বা এমন রোগ শোক দেন না যে রোগের চিকিৎসা আল্লাহ দান করেন না যারা জানে তারা এর চিকিৎসা নিয়ে সুস্থ হয় আর যারা জানে না তারা সুস্থ হতে পারে না মনে রাখতে হবে রোগ শোক মানুষের জীবনে যা আসে এটা একমাত্র মহান রব্বুল আলমিনের মাধ্যমে আসে এটা কেউ চাইলে কাউকে রোগাক্রান্ত করতে পারে না কাউকে রোগ দেওয়া আর সেই রোগ থেকে ভালো করা বা না ভালো করা এটা মহান রব্বুল আলমিনের হাতে এই পৃথিবীর কোনো মানুষ কাউকে রোগাক্রান্ত করতে পারে না আর কাউকে রোগ থেকে মুক্তি দিতে পারে না এটা তো শিফা দেয় একমাত্র মহান রব্বুল আলমিন প্রিয় দর্শক সুধীমণ্ডলী ছোট্ট বেরোকের পরে আবারও আপনাদের কাছে ফিরে আসব আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আবু জর রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করবে না যদিও তা তোমার ভাইয়ের সাথে খুশি মনে সাক্ষাৎ করা হয় সেহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার তিরানব্বই হাদিস নম্বর ছ হাজার তিনশো উনষাট السلام عليكم ورحمة الله وبركاته দর্শক আশা করি ছোট্ট বিরতির পরে আপনারা আমাদের সঙ্গে আছেন বলছিলাম যে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি যে কোনো অসুখ এই দুনিয়ায় পাঠান তার চিকিৎসাও কিন্তু দিয়ে পাঠান আজ বিভিন্ন ধরনের অসুখ দুনিয়া এসেছে যেটা মানুষ এর চিকিৎসা পাচ্ছে না খোঁজ করে মানুষ পাপ করে অন্যায় করে বেহাপনা করে অশ্লীলতা করে ব্যবচার করে বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক কঠিন রোগের জীবাণু পৃথিবীতে এর ভাইরাস ছড়িয়ে দিচ্ছে এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন অবশ্যই চিকিৎসা রয়েছে কিন্তু মানুষ কে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রব সময় রোগ শোক দেন মনে রাখতে হবে বলেছিলাম আমাদের ইমান আকিদার একটা কথা যে আল্লাহ রোগ দেন তিনি শেফা দেন আরোগ্য দান করেন কেউ কাউকে রোগ দিতে পারেন না আর কেউ কাউকে রোগ ভালো করতে পারেন না ডাক্তার ঔষধ বা বিভিন্ন পথ্য বিভিন্ন জিনিস এগুলি শুধু মাধ্যম ডাক্তাররা চিকিৎসা করে রুগীর কিন্তু রোগ ভালো করেন কে রোগের চিকিৎসা করেন কে আল্লাহ ওইদা মারিজ তুফা আল্লাহ কোরআন পাখি বলেন তার খালিলের কথা বলেন ইব্রাহিম খালিলের যে আমি যদি অসুস্থ হয়ে যাই ভালো করেন কে আল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালো করতে পারে না এই মান আকিদা নিয়ে আমরা চিকিৎসা করব বৈধ পন্থায় ঝাড়ফুঁক করে কোরআন হাদিসের দোয়া দিয়ে কোরআনের আয়াত বা হাদিসের দোয়া দিয়ে অথবা সে সমস্ত এখন আমাদের মেডিকেল সায়েন্সের বিভিন্ন আমাদের চিকিৎসা পথ্য রয়েছে বড়ি রয়েছে সিরাপ রয়েছে বা জমজমের পানি বা মধু বা বিভিন্ন জিনিসের যেটা কথা বা কালোজিরা মহা ঔষধ এগুলির মাধ্যমে আমরা চিকিৎসা নেওয়ার চেষ্টা করব বন্ধুগণ আমরা কোনো ক্রমেই চিকিৎসা করতে গিয়ে যেন সিঁড়িকে না চলে যায় বিদাতে না চলে যায় চিকিৎসা করতে গিয়ে যেন আমাদের ইমান নষ্ট না করি কোনো অসুখ বিসুখে পড়ে গিয়ে যেন আমরা অধৈর্য হয়ে আল্লাহর ব্যাপারে যেন আমরা নালিশ না করি যেন না বলি আল্লাহ রোগ দিল আল্লাহ করলো মুখ করলো আপনার যদি বিপদ আসে মহানব্বুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে দোয়া করুন আপনার ছেলের জন্য মেয়ের জন্য বাবার জন্য আত্মীয় জন্য নিজের জন্য মহানব্বুল আলমিন তিনি যখন শুনবেন আপনার রোগ আল্লাহ ভালো করে দেবেন ইনশাআল্লাহ বন্ধুগণ এক্ষেত্রে আগের পর্বে আমাদের একটা ছোট্ট জিনিস মনে হয় স্মরণ করিয়ে দিতে আমরা ভুলে গেছিলাম সেটা হলো যে এই যে টিড্ডি বা মাছ বা কলিজা মৃত্যুর মধ্যে মরে যাওয়া দুইটা জিনিস আমাদের জন্য খাওয়া হালাল এটা টিড্ডি বা পঙ্গুপাল আর একটা হলো কি মাছ আর রক্তের মধ্যে দুইটা জিনিস সেটা হলো কি কলিজা আর বলছিলাম তিল্লি এই হাদিসটা পানির অধ্যায়ে বর্ণনা করে আমাদের কি বুঝাতে চেয়েছেন শেখুল ইসলাম আমিরুল মৌলিন ফিল হাদিস ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বাল্লার নবী আলিসাল্লাম আমাদেরকে হাদিস দ্বারা কি বোঝাতে চেয়েছেন এর অর্থ হলো এই যে এগুলি হালাল তার সঙ্গে এই পানির অধ্যায় আনার উদ্দেশ্য হচ্ছে যে যদি কোন মৃত মরে যাওয়া মাছ বা কোন টিড্ডি বা পঙ্গপাল বা করিজা বা ওই তিল্লি যদি পানির মধ্যে পড়ে যায় তাহলে ওই পানিটা নাপাক বা অপবিত্র হবে না কারণ এগুলি পবিত্র জিনিস হতে পারে কলিজা পড়ে সেটা রক্তের রং হয়ে যেতে পারে হতে পারে সেখানে মাছ পড়ে গিয়ে পানি পরিবর্তন হতে পারে আমরা আগেই বলে এসেছি যে পবিত্র কোনো বস্তু যদি পানির মধ্যে পড়ে আর রঙও পরিবর্তন হয় স্বাদও পরিবর্তন হয় গন্ধ পরিবর্তন হয় তবু কিন্তু সেটা নাপাক বা অপবিত্র হবে না এই কথাটা বোঝাবের জন্যে আমাদেরকে এই পানির অধ্যায়ে হারিসটা ইমাম ইবনা হাজার রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে শরীয়ত আমাদের জন্য কত চমৎকার করে সুন্দর করে প্রিয় হাবিব আমাদের জীবনে চলতে ফিরতে যে সমস্যা তার সমাধান আমাদেরকে দিয়েছেন মাছি আসবে যাবে কেউ মাছিকে সব দিক থেকে তাকে এখানে বিরোধ থাকতে পারবে না ফাঁকে ফুকে আপনি ওষুধ ব্যবহার করুন জানলা দরজা বন্ধ করুন তারপরে একটু ফাঁকে ফুকের মধ্যে একটু খুলবেন ওখান দিয়ে একটা মাছি ঢুকে পড়বে আরো যদি আমাদের পানির মধ্যে পড়ে যায় তাহলে আমাদের জন্য এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে সুন্দর একটা আল্লাহ নবী আলিসাল্লাম সুন্দর একটা পদ্ধতি দিয়ে দিলেন এরপরে আমরা আরো সামনে এগিয়ে যাই এবার তেরো নম্বর হাদিস পানির অধ্যায়ে মোট তেরোটি হাদিস এবার তেরো নম্বর হাদিসে আমরা চলে যাই সেখানে আমরা দেখতেছি ইমাম ইবন হাজার রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান আবি ওয়াকিদিন লাইসি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم وما قتي من البهيمة وهي حية فهو ميت أخرج أبو داود الترمذي وحسنه واللفظ له আবু ওয়াকিদ আল্লাইসি থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা কতিয়া মিনাল বাহিমা ওয়াহিয়া হাইয়া জীবিত কোনো যেই পশুর গোস্ত খাওয়া হালাল জীবিত এখনো রয়েছে তার যদি কোনো অংশ কেটে নেওয়া হয় তাহলে কি সেটা আমাদের জন্য খাওয়া বৈধ হালাল না হারাম আল্লাহ নবী বলেন যে সেটা মাইয়েত অর্থাৎ মৃত্যুর হুকুমে চলে আসবে মৃত্যুর হুকুমে মাইয়েতের হুকুমে চলে আসবে মরে যাওয়া পশুর হুকুমে চলে আসবে এই হাদিসটি আমরা এর ব্যাখ্যা করার আগে বলবো হাদিসটি বর্ণনা করেছেন ইমা আবু দাউদ ইমাম তিরমিজি এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিসটিকে হাসান অর্থাৎ শহীদ চাইতে এক দরজা নিচে কিন্তু আমলের যোগ্য আল্লাহ থেকে সাব্যস্ত হাদিস অল্লাহুল্লাহ এই হাদিসের শব্দগুলি ইমাম তিরমিজির আবুদাওয়াদের নয় আসুন এই হাদিসটি আমরা বুঝি ভালো করে বোঝার চেষ্টা করি একটা জীবিত পশু ওর কিছু অংশ মনে করেন লেজটা কেটে নিলাম অথবা দুম্বা দুম্বার পিছনে লেজের নিচে একটা গোস্ত তৈরি হয় জাহিরাতের যুগে ওই গোস্তটা কেটে নিয়ে ওরা খেয়ে নিত দুম্বাটা ওইভাবেই পরে ওটা সেলাই করে দিত বা ওটা ব্যান্ডেজ করে দিত বা যা করতো ওইভাবেই জিন্দা থেকে যেত আল্লাহ নবী আলিসাল্লাম বলেন কোন জীবিত পশু যার গোস্ত খাওয়া হালাল যেমন গরু ওর দোম্বা ছাগল ভেড়া যে কোনো এগুলির যদি জীবিত অবস্থায় কোনো অংশ কেটে নেওয়া হয় তাহলে এই পশুটা যদি মরে যায় মরে যাওয়ার ক্ষেত্রে যেমন তার গোস্ত হারাম এই জীবিত অবস্থায় তার কোনো অংশ কেটে নিলে ওইটা হারামের হুকুমে চলে আসবে এক দ্বারা জাহিলিয়াতের জামানায় জীবিত পশুর একটা অংশকে কেটে নিয়ে একটা পশুকে কষ্ট দেওয়ার যে একটা জাহিলিতি বর্বর যুগের একটা নিয়ম পদ্ধতি ছিল এটাকে আল্লাহ নবী আলিসালাম হারাম বলে সেখান থেকে বিরত থাকার জন্য আমাদেরকে নির্দেশ করলেন এবং কেউ যদি করেই ফেলে পশুকে কষ্ট দিও সেটা কিন্তু কেটে নিলেও সেটা খাওয়া হালাল নয় আর যখন হালাল নয় তখন কেউ আর তার পশুকে কষ্টও দিবে না পশু যেমন নিরাপদে থাকবে আর মানুষও হারাম থেকে বিরত থাকবে তাহলে আমরা বুঝতে পারলাম কোন জীবিত পশুর কোন অংশ যদি আমরা কেটে ফেলি তাহলে সেটা হারাম হয়ে যাবে কারণ সেটা মৃত্যু কারণ যেগুলি পশু হালাল গরু মহিষ ভেড়া দম্বা এটা যদি মরে যায় তাহলে কিন্তু তার গোস্ত খাওয়াদের জন্য হারাম আল্লাহ করে দিয়েছেন মরে যাওয়া পশুর গোস্ত খাওয়াদের জন্য হারাম অতএব জীবিত অবস্থায় কেটে নিলে হারামের হুকুমে সেটা হবে এমন একটা চমৎকার সুন্দর নীতিমালা আমাদেরকে মহানব্বুল আরামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন সুহান আল্লাহ আজিম বন্ধুগণ আমরা পানির ক্ষেত্রে পানির অধ্যায়ে আমরা তেরোটি হাদিস ইতিমধ্যে আপনাদের কাছে পেশ করতে পেরেছি এই তেরোটি হাদিস থেকে আমরা যা জানতে পারলাম তা হলো এই যে পানি একটা হলো পবিত্র একটা হলো অপবিত্র পবিত্র পানি যে তার আসল অবস্থায় থাকবে তাতে যদি কোনো নাপাক বস্তু না পড়ে তাহলে সেটা পবিত্রই থাকবে যদি নাপাক বস্তু পড়ে আর সেটা কম পানি অর্থাৎ দুইশো সাতাশ লিটারের কম হয় তাহলে পড়ার সঙ্গে সঙ্গে সেটাকে অপবিত্র পানি বলে ধরা হবে আর যদি তাইন দুইশো সাতাশ বা অতিরিক্ত পানি লিটার হয় তাহলে তাতে নাপাক বস্তু যদি পড়ে আর কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেটা পবিত্র আর পরিবর্তন যদি ঘটে তাহলে সেটাকে অপবিত্র এক্ষেত্রে আমরা সাগরের পানির মাছ আমাদের জন্য হালাল সেখানে তার সেটা মরে গেল সেটা আমাদের জন্য হালাল আরো আমরা এই মশলা যেগুলি জানতে পারলাম যে যদি কুকুর স্পর্শ করে মুখ দিয়ে দেয় সাতবার ধুতে হবে প্রথমবার পানি দিয়ে মাছি যদি পড়ে যায় মাছিকে আমরা ফেলাই দিয়ে কারণ মাছির এক ডানায় অসুখ রয়েছে তার চিকিৎসা অন্য ডানায় এটাকে আমরা ফেলে দিয়ে ওই পানি পান করতে পারি প্রয়োজনে আর যে প্রয়োজন না হয় পানি আপনি ফেলাই দেন তাতেও কোনো সমস্যা আপনার থাকবে না এছাড়া আমরা আরো জানতে পেরেছি যে মাছ এবং টিড্ডি বা বঙ্গপাল এটা মরে গেল আমাদের জন্য হালাল আরো জানতে পেরেছি যে যে সমস্ত পশুর গোস্ত খাওয়ার জন্য হালাল তার কলিজা এবং তার তিল্লি আমাদের জন্য খাওয়া হালাল এছাড়া আরো যেটা আমরা জানতে পেরেছি অধ্যায়ে যে যদি কোনো পানি বদ্ধ পানি থাকে সেখানে জানাবাতের খরচ গোসলের গোসল না করা বদ্ধ পানির মধ্যে পেশাব না করা এই পানিকে নষ্ট না করে দেওয়া ইত্যাদি মশলাগুলি আমরা সুন্দরভাবে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে এবং এক্ষেত্রে আপনাদেরকে বলবো যা আমরা জানলাম সে অনুযায়ী আমরা আমল করব সে অনুযায়ী আমাদের জীবন প্রবাহিত করব মনে রাখতে হবে যে পানি পবিত্রতা অর্জনের প্রথম মাধ্যম এবং পানি না থাকলে মাটি যেটা পরে আমাদের আসবে এই পানিকে আমরা অপচয় করা থেকে বিরত থাকব পানিকে পবিত্র রাখার চেষ্টা করব কোন ক্রমে পানিকে নোংরা বা পবিত্র করার আমরা চেষ্টা করব না এবং পানির মূল আমরা বলেছিলাম যে পানির সন্দেহ আপনার যে পানিটা কি পবিত্র না অপবিত্র তাহলে আপনার মূল হলো পানি পবিত্র অপবিত্রর কোনো প্রমাণ না পেলে আপনি সেই পানিকে পবিত্র মনে করে আপনি পান করুন পাক করুন কাপড় চোপড় ধোন আপনি পবিত্রতা অর্জন করুন গোসল করুন অজু করুন সবকিছু আপনার জন্য জায়েজ সবকিছু আপনার জন্য বৈধ এক্ষেত্রে আমরা যেন সন্দেহের মধ্যে কে জানি পানি পবিত্র না অপবিত্র কি করি না করি এটা ওটা নিয়ে যেন আমরা সময় নষ্ট না করি আমাদেরকে সুন্দর বিধান দিয়ে দেওয়া হয়েছে সেই বিধান মোতাবেক যেন আমরা আমাদের জীবন পরিচালিত করি আমাদের সুন্দর জীবন পরিচালিত করি আমরা আমাদের জীবনকে সহজ করি আমরা মাসলা মাসাইলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পবিত্র অপবিত্র পানি কট্টক দৈর্ঘ্য কত প্রস্ত কত অমক তমক বহু ধরনের কথা আমরা অনেক সময় শুনে অনেক সময় জেনে আমাদের জন্য বিরক্তকর হয়ে যায় যার ক্ষেত্রে আমরা পবিত্র অপবিত্র পানির ব্যাপারটাকে বুঝতে পারি না আসুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে আমাদের পানির ব্যাপারে প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদের পানির বিষয়টাকে সুস্পষ্ট করে দিলেন পানি পবিত্র আর নয় অপবিত্র পবিত্র পানি অপবিত্র কিভাবে হয় সেটা আমরা জানতে পারলাম এবং আরো আমরা যেটা জানলাম যে পানি সন্দেহ হলে শেষ ক্ষেত্রে আমরা সন্দেহকে উপেক্ষা করে আমাদের কাছে কোনো দলিল না থাকলে আমরা পবিত্র জেনে যে আমরা আমাদের পবিত্রতা অর্জন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার আমরা চেষ্টা করব রব্বুল আলমিন আমাদেরকে এই হাদিসের আলোকে যা জানলাম সেটা বুঝার এবং আমল করার তফির দান করেন পৃথিবী বাংলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে শুভেচ্ছা এবং আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওসল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ وبركاته